যিনি সুরের মেলা শরতের শিশিরার মেঘের ভেলা কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির যিনি সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালি ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণী চিনি সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালি ফসল মাঠে ঢেউ খেলে যায় বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি আছো হৃদয়ে এই আগিনায় বৃষ্টির ঝিনি সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালি ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঝিনি সুরের মেলা গধুলির সূর্যটা নীলিমার প্রান্তরে স্নিগ্ধ আলো দিয়ে যায় পাখিদের ঘরে ফেরা সন্ধ্যার আবরণে রাত নামে আধার ছড়া গধুলির সূর্যটা নীলিমার প্রান্তরে স্নিগ্ধ আলো দিয়ে যায় পাখিদের ঘরে ফেরা সন্ধ্যার আবরণে রাত নামে আধার ছড়া গধুলির সূর্যটা নীলিমার প্রান্তর স্নিগ্ধ আলো দিয়ে যা পাখিদের ঘরে ফেরা সন্ধ্যার আবরণে রাত নামে আধার ছড়া বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ আছো হৃদয়ে এই আঙিনায় বৃষ্টির ঋণী ঝিনি সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালি ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঋণী ঝিনি সুরের মেলা সুবহে সাদিকি জাগেরা রাতে রাধার চিড়ে ফুলগুলো সুরভি ছড়া মিনারের চূড়া কাপে আজানের আবাহনে ভূমিনের ঘুম ভেঙে যা সুবহ সাদিক জাগে রাতে রাধার চিড়ে ফুলগুলো সুরভি ছড়া মিনারের চূড়া কাপে আজানের আবাহনে ভূমিনের ঘুম ভেঙে যা সুবহ সাদিক জাগে রাতে রাধার চিড়ে ফুলগুলো সুরভি ছড়া মিনারের চূড়া কাপে আজানের আবাহনে ভূমিনের ঘুম ভেঙে যা বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ তুমি আছো হৃদয়ে এই আগিনায় বৃষ্টির ঝিনি সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালী ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঝিনি সুরের মেলায় শরতের শিশিরার মেঘের ভেলায় কি অপরূপ এক মায়ার বাঁধন রূপালি ফসল মাঠে ঢেউ খেলে যায় বৃষ্টির ঝিনি সুরের মেলায় অনুপ্রাণ সুস্থ স্বাধীন পৃথিবীর প্রত্যয়